মোহাম্মদ ইবনু জুবাইর ইবনু মুতইম রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন মোয়াবিয়া রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট কুরাইশ প্রতিনিধিদের সাথে তার উপস্থিতিতে সংবাদ পৌঁছল যে আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রদিল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেন শীঘ্রই কাহাতান বংশীয় জনৈক বাদশার আগমন ঘটবে এতশ্রবণে মোয়াবিয়া রদিল্লাহ তাল্লাহ্ন ক্রুদ্ধ হয়ে ক্ষুদ্বা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য হামদ ও সানার পর তিনি বললেন আমি জানতে পেরেছি তোমাদের মধ্য থেকে কিছু লোক এমন সব কথাবার্তা বলতে শুরু করেছে যা আল্লাহর কিতাবে নেই এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত হয়নি এরাই মূর্খ এদের হতে সাবধান থাকো এবং এমন কাল্পনিক ধারণা হতে সতর্ক থাকো যা ধারণাকারীকে বিপথগামী করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি যে যতদিন তার দিন কায়েমে লেগে থাকবে ততদিন খেলাফত ও শাসন ক্ষমতা কুরাইশদের হাতেই থাকবে এ বিষয়ে যেই তাদের সাথে শত্রুতা করবে আল্লাহ তাকে অধমুখে নিক্ষেপ করবেন